বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা আশরাফিল আম্বিয়া ইউল মুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবে ওমেন থাবিয়াহম বেহসান ইলা ইউমিদ্দিন আম্মাবাদ পৃষ্টি বাংলার দূরের কাছের ভাই বোন সম্মানিত দর্শক মণ্ডলীকে আমরা আমাদের এই পর্বের শুরুতে মোবারকবাদ জানিয়ে দারসাহাদেশ আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করছি আমাদের এই অধ্যায় জবরদখল করা বা কাউরি কোনো কিছু নষ্ট করে দেওয়া এর জন্যে তাকে কি জরিমানা দিতে হবে কতটুক দিতে হবে কিভাবে দিতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন তৌফিক দিলে আমরা হাদিসের আলোকে সে আলোচনাগুলি করার সুযোগ পাবো ইনশাআল্লাহ আনাস রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে আল্লাহ নবী আলিসাল্লাম তার কোনো একজন স্ত্রীর কাছে ছিলেন সেদিন তার বাড়ি ছিল সেই দিন তার দিন ছিল আর তিনি ছিলেন আয়সা আল্লাহ তাল আনহা ফার সালাত এহদা উম্মাহাতিল মোমিনিন মা খাদিমিল্লাহ বেকাস আহ ফিহা তাম উম্মাহাতুল মোমিনদের অর্থাৎ রাসুল সাল্লামের অন্য একজন স্ত্রী তার একজন খাদেমের হাতে একটা পেয়ালার মধ্যে কিছু খাদ্য দিয়ে রাসুলের কাছে পাঠিয়ে দেন ফাদার আবাত ইয়াদাহা রাগে যার কাছে আল্লাহ নবী ছিলেন অর্থাৎ আয়েশা রাজি আল্লাহ তাল আনহা ওই খাদেমের হাতের মধ্যে আঘাত করলেন ফাকাসারাত আল আহ হাত থেকে পড়ে গিয়ে পেয়ালাটা ভেঙে গেল ফাদাম্মাহা রাসুল্লাহ সাল্লাম ওই ভেঙে যাওয়া পেয়ালাটাকে এক জায়গায় কোনোভাবে লাগিয়ে দিয়ে বা বন্ধ করে বা বেঁধে দিয়ে ওর মধ্যে আল্লাহ নবী আসলাতাম যে খাদ্যটা পড়ে গেল ওই খাদ্যটা তার মধ্যেই রাখলেন ওকালা কুলু এবং বললেন তোমরা এটা খাও ওদাফাল কাস আসাহিহা লির রাসুল আর আল্লাহ রাসুল সাল্লাম করলেন কি ওই আয়েশার ঘর থেকে একটা ভালো পেয়ালা যে ওই খাদেম যে খাদ্য নিয়ে এসেছিল ওর হাতে দিয়ে দিলেন ওয়াহাবাসা আল সোরা আর ভেঙে যাওয়া পেয়ালাটা তার পরিবর্তে রেখে দিলেন রাহুল বুখারি ও তিরমিদি ওয়াসাম্মা আদাররা আয়েশা ওয়াজাদা ফকাল নবী সাল্লামা তো আমন বে তো আমিন ও ইনা উম বে ইনাইন ওয়াসাহা তিরমিজির বর্ণায় এসেছে সেখানে সতীন ছিল কে আয়েশারা রাদ আনহা ওয়াজাদা ওখানে অতিরিক্ত বর্ণনা হয়েছে বেতাম আল্লাহ নবী বললেন খাদ্যের বিনিময়ে খাদ্য ওয়া ইনা উম ইনা এবং পাত্রের বিনিময়ে পাত্র তাহলে এখানে আল্লাহ নবী আয়সালাম একটা সুন্দর বিচার করে দিলেন মা আয়সা রাজি আল্লাহ তাল আনহা জাইনাম রাজি আল্লাহ তাল আনহার যে পেয়ালা ভেঙে দিলেন সেজন্য আয়েশার ঘর থেকে ওই পেয়ালার পরিবর্তে পেয়ালা দিয়ে দিলেন তাহলে কেউ যদি খাদ্য কাউরি নষ্ট করে তাহলে খাদ্যের বিনিময়ে খাদ্য দিবে যদি কাউরি কেউ পাত্র বা কোনো ব্যবহারিক জিনিস বাসনপত্র নষ্ট করে তাহলে তার পরিবর্তে সেই ধরনের কি পাত্র তাকে বিনিময় করতে হবে ইহার্সের দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় কেউ যদি কারো কোনো জিনিস নষ্ট করে দেয় তাহলে তাকে তার জামানত দিতে হবে সেটা অনুরূপভাবে যা ভেঙেছে নষ্ট করেছে সেই ধরনের জিনিস দিতে হবে জাপানি মাল নষ্ট করেছে জাপানি দিবে চাইনা হলে চাইনা দিবে হুবাহ তাই দিবে যদি হুবাহ না পাওয়া যায় তাহলে তার মূল্য দান করবে সেই জিনিসটার মূল্য কত সেই মূল্য দান করবে আর এর মাধ্যমে আপোষের মধ্যে সমস্যার এক সমাধান হয়ে যাবে তাহলে আল্লাহর নবী আলিসালাম এখানে তার সুমধুর চরিত্র যে স্বাভাবিক একজন সতীন আরেকজন সতীনের প্রতি গাইরাত ঈর্ষা হওয়াটাই স্বাভাবিক তাই আয়সা রাজি আল্লাহ আনহার পালি আজকে তার দিন এখানে আর একজন আবার মহাব্বত দেখাবে এই জন্যে তিনি রাগ করে ভেঙে দিয়েছিলেন আল্লাহ নবী আয়সালাম আয়েশাকে কিছুই বললেন না কোনো রাগ করলেন না এই ব্যাপারে কোনো তার প্রতিশোধ নিলেন না বরং যা ভেঙে দিয়েছে সেই পেয়ালার পরিবর্তে পেয়ালা পাঠিয়ে দিলেন আর এই ব্যাপারটা এখানেই ক্ষান্ত হয়ে গেল এজন্য যাদের ঘরে একাধিক রয়েছে স্ত্রী তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার তাছাড়া নারীদের সঙ্গে একজন পুরুষ স্বামী স্ত্রীর সঙ্গে তার রাগ হলে কি ধরনের ভূমিকা পালন করা দরকার সেক্ষেত্রে আল্লাহর নবী আহিসালাম আমাদের জন্য এক উত্তম নমুনা তাই তো আল্লাহ বলেন লাকাদ কান আলাকুম ফি রাসুলিল্লাহ ওসওয়াতুল হাসানা তোমাদের জন্যে তোমাদের রাসুলের মধ্যে উত্তম নমুনা রয়েছে তিনি আমাদের মডেল তিনি আমাদের জন্য উদাহরণ তিনি আমাদের জন্য এক অনুপম দৃষ্টান্ত তাই আমাদের জীবনে যা কিছু প্রয়োজন যা কিছু ঘটবে হবে তা একাকী জীবনে পারিবারিক জীবনে সামাজিক রাষ্ট্রিক সব কিছুর জন্যে আমাদের জন্য কদোয়া আমাদের জন্য নমুনা হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং একটু কিছুতেই আজ স্ত্রীর সঙ্গে মারপিট পর্যন্ত হয়ে যায় বা ছোটখাটো ব্যাপার নিয়ে অনেক সময় কথা বন্ধ হয়ে যায় অনেক সময় এ নিয়ে উচ্চবাচ্য হয়ে যায় এই ব্যাপারগুলিকে বরদাস্ত করে নেওয়া অত্যন্ত ছেলে মানুষের জন্য আর রিজাল কওয়ামুন আলান নিসা নারীকে পরিচালনা করার দায়িত্ব পুরুষের স্বামীর কাজী পরিচালক যদি নিজেই পরিচালিত হয়ে যান তাহলে তো সমস্যা হয়ে গেল আর পরিচালক তার যদি পরিচালনার কোয়ালিটি না থাকে তার যদি সেই যোগ্যতা না থাকে তখনই কিন্তু সমস্যাগুলি একের পর এক বাড়তেই থাকে এই জন্যে শুধুমাত্র পরিচালক মানে লাঠি ধরা আর চিল্লাচিল্লি করা আর জবরদস্তি করা আর নিজের পাওয়ার দেখা এটা তো নয় বরং পরিচালকের দায়িত্ব সুষ্ঠুভাবে যখন যেভাবে প্রিয়জন যখন যেভাবে আসবে ঠিক তখন সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাতে করে এতে কোনো সমস্যা না হয় সুন্দরভাবে পরিচালিত হয় সোনার সংসার এটাই হবে দায়িত্ব একজন পুরুষের একজন যোগ্য স্বামীর ওয়ার্রাফ ইবনে খাদিজ রাজি আল্লাহ তালান কল কল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনজারা ফি আর্দি কৌমিন বেগাইর ইদনিহিম ফলাইসালাহ মিনাজ্জার এ শই ওয়ালাহু নফাকা রাহ আহমদ ওল আরবা উল্লানসাই ওয়াহাসানাহ তিরমিদি ওয়ুকাল ইন্নাল বুখারি দা আফা রাফিবনি খাদিজ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো জাতির জমিনে ভূমিতে কোনো গাছ রোপণ করে তাদের অনুমতি ছাড়া একজন অন্যের জমিতে গিয়ে কোনো ফসল বা কোনো গাছ লাগিয়ে দিল বা কোনো ফসল বনে দিল ফালাই সালাহ মিনাজার এসাই তাহলে ওই যারা বা ক্ষেত থেকে সে কিছুই পাবে না ওয়ালাহু নাফাকাত সে পাবে তার খরচ কারণ এই যে আবাদ করেছে গাছ লাগিয়ে দিয়েছে বা কোনো ফসল বনেছে অনুমতি ছাড়া তাহলে সে ওই ক্ষেত থেকে কিছুই পাবে না তবে সে যে বীজ ক্রয় করেছে হাল চাষ করেছে যে খরচ করেছে পানি দিয়েছে এই খরচের পয়সাটা শুধু পাবে বাকি ফসল থেকে বা গাছ থেকে কিছু সে পাবে না কারণ সেটা জবরদখল অযথা অনুমতি ছাড়াই আরেকজনের জমিনে গাছ লাগিয়ে দিল বা ফসল বনে দিল এটা তো অন্যায় করেছে তবে সে যে খরচ করেছে এই খরচটা সে ফেরত পাবে এই সুন্দর নিয়ম ইসলাম আমাদেরকে বেঁধে দিয়েছে হানিসলিম আহমদ এবং নাসেই ব্যতিরিকে চারজন অর্থাৎ তিনজন এখানে তাহলে আবু দাওদ তিরমিজি ইবনে মাজা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হানসলিকে হাসান বলেছেন ওয়ান ইবনে জোবাই রাজি আল্লাহ তালহ কাল ওরওয়া বিন জোবাইর থেকে বর্ণিত তিনি বলেন কাল রাজুলুম সাল্লাম রাসুল্লাহ সাল্লামের একজন সাহাবি বললেন ইন্না রাজুলাইন ইখতাসামা ইলা রাসুলিল্লাহ সাল্লাম ফি আরদি নাখলা যে দুইজন মানুষ আল্লাহর নবীর কাছে তাদের ঝগড়া মীমাংসা করার জন্য আসলো একজন আর একজনের জমিনে সে খেজুর গাছ লাগিয়েছে ওয়াল আর দলিল আখার অন্যের জমিনে আর একজন খেজুর গাছ লাগিয়ে দিয়েছে এই ঝগড়া নিয়ে আসলো তারা রাসুল্লাহ সাল্লামের কাছে ফাকাদা রাসুল্লাহ সাল্লাম বিল আর দিল সাহেব ইহা ও আমারা সাহেবান নাখাল আই ইউখরিজা নাখলা আল্লাহ নবী আলিসাল্লাম বলেন জমিন যার ভূমি যার মাটি যার তারই এটা থেকে যাবে আর যে অনুমতি ছাড়াই গাছ লাগিয়ে দিয়েছে সে তার গাছ উঠিয়ে নিয়ে চলে যাবে আলাইসা লে ইরকিন আর বললেন যে জুলুম করে কোনো পরিশ্রম করেছে তার জন্যে কোনো কিছু হক নেই তাহলে এখানে আল্লাহ নবী আলিসাল্লাম এই যে একটি লোক জুলুম করে না জেনে গাছ লাগিয়ে দিল সে এই জুলুমের কারণে সে কিছুই পাবে না ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في خطبته يوم النهر بمنى إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا متفق عليه আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসালাম তার বিদায় হজের মিনার প্রান্তে যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি এক পর্যায়ে বলেছিলেন এন্নাদেমা আকুম নিশ্চয় তোমাদের রক্ত ও আমুয়া আকুম তোমাদের সম্পদ ও আর আদাকুম তোমাদের সম্মান ইজ্জত আবরু আলাইকুম হারামুন তোমাদের প্রতি হারাম অর্থাৎ একজন মমিন মুসলমানের রক্ত তার সম্পদ তার সম্মান ইজ্জত নষ্ট করা আরেকজনের প্রতি হারাম আজ অবিচারে ছোট কারণে একে অপরকে হত্যা করে দেওয়া অন্যের ধন সম্পদ লুণ্ঠন করে নেওয়া গ্রাস করে নেওয়া জবরদখলি করে নেওয়া অন্যের সম্মান ইজ্জতকে ভুলুণ্ঠিত করা এই যে হারাম এমন কাজ আজ দেখা যায় মুসলমানদের মাঝে আল্লাহ নবী আলিসাল্লাম সেই মিনার প্রান্তে মিনার ময়দানে মানুষের সামনে বলে দিলেন এগুলি হারাম কেউ কাউরি ক্ষতি করতে পারবে না কেউ কাউকে খুন করতে পারবে না কোনো খুনের বদলা ছাড়া কেউ কাউরি কোনো সম্পদ হরণ করতে পারবে না কেউ কাউরি মান সম্মান ইজ্জত নষ্ট করতে পারবে না হারাম আমরা একটা বিরতির পরে ফিরে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 কেউ যদি কাউরি জমিনে কিছু লাগিয়ে দেয় গাছ বা কিছু বনে ফসল তাহলে দুইটির মধ্যে যে কোনো একটা সে পারবে হয় তার খরচ নিয়ে নেবে আর না হয় তা যা সে বুনেছে বা লাগিয়েছে তা উঠিয়ে নিয়ে চলে যাবে وعن ابي بكر رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال في خطبته يوم النهر بمنى ان دماءكم واموالكم واعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا ফি শাহরিকুম হাজা মুত্তাফাকুন আলাই আবু বাকরাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসালাম তার বিদায় হজের মিনার প্রান্তে যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি এক পর্যায়ে বলেছিলেন এন্না দেমা আকুম নিশ্চয়ই তোমাদের রক্ত ও আমুয়া আকুম তোমাদের সম্পদ ও আর আদাকুম তোমাদের সম্মান ইজ্জত আবরু আলাইকুম হারামুন তোমাদের প্রতি হারাম অর্থাৎ একজন মমিন মুসলমানের রক্ত তার সম্পদ তার সম্মান ইজ্জত নষ্ট করা আরেকজনের প্রতি হারাম আজ অবিচারে ছোট কারণে একে অপরকে হত্যা করে দেওয়া অন্যের ধন সম্পদ লুণ্ঠন করে নেওয়া গ্রাস করে নেওয়া জবরদখলি করে নেওয়া অন্যের সম্মান ইজ্জতকে ভুলুণ্ঠিত করা এই যে হারাম এমন কাজ আজ দেখা যায় মুসলমানদের মাঝে আল্লাহ নবী আলিসাল্লাম সেই মিনার প্রান্তে মিনার ময়দানে মানুষের সামনে বলে দিলেন এগুলি হারাম কেউ কাউরি ক্ষতি করতে পারবে না কেউ কাউকে খুন করতে পারবে না কোনো খুনের বদলা ছাড়া কেউ কাউরি কোনো সম্পদ হরণ করতে পারবে না কেউ কাউরি মান সম্মান ইজ্জত নষ্ট করতে পারবে না হারাম কাহর মাতে ইয়ৌমিকুম যেমন আজকের দিন তোমাদের জন্য হারামের দিন ফিমালাদে কুমহাদা তোমাদের এই বালাদুল আমিন হারাম শহরে ওফি সাহারিকুম হাদা এবং তোমাদের এই হারাম মাসে কারণ বছরের মধ্যে চারটি হারাম মাস রয়েছে যেখানে খুন খারাপে কোনো প্রকার কিছু করা যাবে না তার মধ্যে জিলহজ মাস একটি কাজেই এই বালাদুল হারামে এই হারামের দিনে এবং হারামের মাসে যেমন তোমাদের প্রতি সবকিছু হারাম ঠিক এইভাবে তোমাদের সর্বত্র সর্বজাগাতে খুন কাউরি রক্তপাত ঘটানো কাউরি সম্পদ লণ্ঠন করা বা জবরদখল বা যে কোনো প্রতারণা যে কোনো কৌশলে সেটাকে নিয়ে নেওয়া এবং কাউরির মানসম্মান হারণ করা এটাকে হারাম করে দেওয়া হলো তাই এত বড় হারাম জিনিস আজ আমাদের সমাজে দেখা যায় একেবারে যেন সচরাচর যেখানে সেখানে আজ পেপার পত্রিকা খুললেই স্যাটেলাইটের টেলিভিশনে চোখ ফেললে দেখা যায় নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে একে অপরের সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে তার শক্তি প্রয়োগ করে আরেকজনকে নিঃস্ব করতেছে একজন আরেকজনের মান সম্মানকে বিভিন্নভাবে নষ্ট করতেছে এ ধরনের হারাম কাজ থেকে আমাদের সমাজকে বাঁচাবের জন্যে আমাদের পরিবারকে আমাদের রাষ্ট্রকে বাঁচাবের জন্যে সকলে উদ্যোগ নিতে হবে এ ধরনের কাজ করার জন্যে যারা এই অন্যায় অবিচার করবে তাদের প্রতি কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে হক নষ্ট করলে মনে রাখতে হবে কেয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় খাড়া হতে হবে এবং জাররা জাররা করে জবাবদিহি করতে হবে দায়িত্বশীল যারা তাদেরকে এই জন্যে এই বিষয়গুলি অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে ওঠাতে হবে আর এক্ষেত্রে তখনই সম্ভব হবে যখন ইসলামের যে নিয়ম কানুন রয়েছে আল্লাহর বিধান যখন বাস্তবায়ন হবে সর্বটি ক্ষেত্রে অধিক বিভাগে তখন এই ধরনের অন্যায়কে এই ধরনের অবিচারকে বন্ধ করা সম্ভব হবে মানুষ রচিত কোনো আইন দিয়ে মানুষ রচিত কোনো বিধান দিয়ে আল্লাহর বান্দা মানুষের কোনোদিন কল্যাণ হতে পারে না এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এই হাদিসটি ইমাম বুখারি ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন এত বিশুদ্ধ হাদিস আর কোনো হাদিস হতে পারে না এবার আমরা আরও একটি অধ্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই আর সেটা হলো বাবু সোফা সফা বলা হয় যে কোনো জায়গার শরিক হয় প্রতিবেশী হয় পড়োশী হয় আর এই দুই পড়োশীর মধ্যে কোনো সীমা বেঁধে না হয় শরিক যদি হয় এখানে কোনো রাস্তা নাই কোনো ড্রেন নাই বা কোনো ওয়াল নাই দুইজন একই সঙ্গে ছিল দুইজনের জমি একসঙ্গে কিনা দুইজনে একটা জিনিস কিনেছিল এখন নিজের শরিককে না জানিয়ে অন্য কারো কাছে বিক্রি করা বা হস্তান্তর করা শরীয়তে জায়জ নেই কারণ ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় শরিক এক্ষেত্রে প্রথমে প্রস্তাব দিতে হবে শরিককে সে যদি না নেয় বা তার যদি কোনো অপারগতা থাকে তাহলে সে ভিন্ন অন্য জায়গায় বা অন্য ব্যক্তির কাছে সেটাকে বিক্রি করতে পারবে নচেত সে যদি তাকে না জানিয়ে শরিককে না জানিয়ে যদি বিক্রি করে দেয় তাহলে যে তার শরিক সে সেই টাকা কোর্টে জমা দিয়ে নিজের সেটা অধিকার ফিরিয়ে নেওয়ার তার সুযোগ রয়েছে এই জন্যে প্রতিবেশী বা একই শরিক দুই শরিকের কোনো মাল কোনো বস্তু হলে তার এক শরিক বিক্রি করতে চাইলে আর এক শরিককে না জানিয়ে অন্য কোথাও বিক্রি করতে পারবে না যদি করেও দায় হস্তান্তর করে তাহলে সেটা ফেরত নিতে পারবে এটা অধিকার ইসলাম তাকে দান করেছে এই যে সুন্দর একটা বৈশিষ্ট্য ইসলামের চমৎকার দুইজন একসঙ্গে ছিল অজান্তে আরেকজনের কাছে দিয়ে দিল তাহলে আরেকজন যে আসবে মনের দিক থেকে ধর্মের দিক থেকে দিনের দিক থেকে ব্যবহারের দিক থেকে ক্যারেক্টারের দিক থেকে মিলবে না যার ফলে আরেকজন যাকে সে চিনে না যায় না বা যাকে পছন্দ করে না এমন ব্যক্তি যখন তার শরিক হয়ে যাবে তার পাশে চলে আসবে তখন আপোষে ঝগড়া বিবাদ এবং মনোমালিন্য সৃষ্টি হবে যার ফলে সামাজিক এক যে সুন্দর বন্ধন নষ্ট হবে এই ইসলাম তাকে কি করলো অধিকার দিল বিক্রি করেও দিলে সে সেটাকে ফেরত নিবে যে কিনে নিয়েছে তাকে তার অর্থ দিয়ে সেটা সে ফেরত পাবে আপোষে না দিলে সরকারিভাবে কোর্টে গেলে কোর্ট তা বাধ্য করবে এ ধরনের চমৎকার সুন্দর ব্যবস্থা দিল আমাদেরকে ইসলাম عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقسم فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة متفق عليه واللفظ للبخاري وفي رواية مسلم الشفعة في كل شرك في أرض أو ربعة أو حائط لا يسله أن يبيع حتى يعرض على شريكه وفي رواية الطهابي কাদান নবী বিশ্বফা ফিকুল্লি সেই ইন ওয়ারিজ আল হুসিকাত জাবরুল আবদুল্লাহ রাজিল্লা তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম সুফা মানে শরিকের হক হকের ব্যাপারে তিনি ফাইসলা করেছেন ফিকুল্লি মা আলাম ইউকসাম যতক্ষণ পর্যন্ত বন্টন হয় নাই বন্টন হয়ে গেলে যার যার হক হয়ে গেল কিন্তু বন্টন হয় নাই দুজন একসঙ্গেই ছিল ব্যবসার ক্ষেত্রে হোক জাগা জমিনের ক্ষেত্রে হোক বাড়ি ঘরের ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ে আল্লাহ বলেন প্রতিটি জিনিস যা এখনো ভাগ হয় নাই বন্টন হয় নাই সেখানে শরিকের হক রয়েছে ফাইদা কাতিল হদুদ যদি সীমা দিয়ে দেওয়া হয় দুইজন একসঙ্গে জমি কিনেছিল এখন দুইজনের সীমা ওয়াল দিয়ে বা যে কোনোভাবে সীমা নির্ধারণ করেছে এটা তোমার এটা আমার অসরপাতিত্ব রূপ এবং রাস্তাও এখানে বাঁধে দেওয়া হয়েছে যার যার মতো সে যার রাস্তা দিয়ে যার যার জায়গায় পৌঁছবে ফালা সুফ আতা যদি তাহলে সীমা বেঁধে দেওয়া হয় দুই শরিকের মাঝে রাস্তা আলাদা হয়ে যায় রাস্তা মধ্যখানে পড়ে যায় তাহলে বুঝতে হবে তাদের আর এই যে সুফ আ প্রতিবেশী বা শরিকের যে হক সেটা আর থাকবে না কাজেই প্রতিবেশী একে অপরে বাড়ি করেছে জায়গা কিনেছে এখানে ওয়াল হয়ে গেছে রাস্তা হয়ে গেছে এখানে কিন্তু আর হক থাকবে না কিন্তু এমন যেটা ভাগ এখনো হয় নাই রাস্তাঘাট হয় নাই মধ্যখানে কোনো বাউন্ডারি পড়ে নাই সেক্ষেত্রে শরিকের অগ্রাধিকার থাকবে সে যদি শরিককে না জানিয়ে অন্য কোথাও বিক্রি করে তাহলে শরিক সেটাকে নিতে পারবে তাকে কেউ বাধা দিতে পারবে না বুখারি মুসলিম হালিসটি বর্ণনা করেছেন জলিল বুখারি বুখারির শব্দ অফি রেওয়ায়া মুসলিম মুসলিমের অন্য বর্ণায় রয়েছে আর সুফাত অফি কুল্লি শিরকিন প্রত্যেকটা শরিকানা জিনিসের মধ্যে কি সুফার হক রয়েছে ফি আরদিন সেটা জমিন হতে পারে ভূমি হতে পারে রাবাতিন ঘর হতে পারে বাড়ি হতে পারে আওহায়তিন সেটা বাগান হতে পারে লায়াসলহ আইয়াবিয়া হাত্তা আরিদা আলা শরিকে যতক্ষণ পর্যন্ত তার শরিকের কাছে পেশ না করে ভাই আমি এটা বিক্রি করতে চাই আমার প্রয়োজন আমি এখান থেকে ছেড়ে চলে যেতে চাই আমি হয়তো অন্য জায়গায় বা অন্য কোনো জিনিস কিনবো বা আমার এটা প্রয়োজন এখন নেই প্রথমে তার শরিককে বলতে হবে শরিককে না বলে সে অন্যের কাছে অজান্তে তার বিক্রি করে দিবে এটা কখনোই ঠিক হবে না অফি রেওয়ায়াত তাহাবি ইমাম তাহাবির বর্ণায় রয়েছে কাদা নবী সাল্লাম বিশ্বফ আতে ফিকুল্লি সেই আল্লাহ নবী আলিসাল্লাম প্রতিটি জিনিসের মধ্যেই শরিকের সুফআর তিনি ফায়সলা করেছেন আমাদের এখানে যে সাব্যস্ত হয়ে গেল যে যদি রাস্তা হয়ে যায় সীমা নির্ধারিত হয়ে যায় তাহলে আর সুফা থাকে না শরিকের হক আর থাকে না শরিকের কাছে পেশ করলো আর শরিক বলল যে আমি নিব না আমার প্রয়োজন নেই ঠিক আছে আপনি বিক্রি করে দেন এরপরে বিক্রি করে দিলে তারপরও তার হক থাকবে না তাহলে এই শর্তগুলি মনে রাখতে হবে যে দুইজনে এখনও বন্টন হয় নাই সীমানা নির্ধারণ হয় নাই রাস্তাঘাট হয় নাই তাহলে এক পার্টনার আর এক পার্টনারের হক রাখে বিক্রির আগে বা অন্যকে দেওয়ার আগে আগের পার্টনারকে জিজ্ঞেস করতে হবে যদি সে না করে তাহলে অন্যের কাছে সেটা কি করবে হস্তান্তর বা বিক্রি করতে পারবে এছাড়া পারবে না এই সুন্দর একটি হক শরিকের জন্যে বা পার্টনার যিনি তার জন্য আল্লাহ রব্বুল আলমিন দান করলেন যাতে করে এখানে কোনো সমস্যা না দাঁড়ায় পৃথিবী বাংলার দার্সেহাদেশ নিয়মিত আপনারা শুনবেন দেখবেন এটাকে বুঝার চেষ্টা করবেন এবং কোরআন সুন্নার আলোকে জীবন গড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন মহান রব্বুল আলমিন তিনি আমাদের জন্য যেন দিনের পথে চলার সহজ করে দেন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লা নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাইন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 আল্লাহর নির্দেশ গঠন যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শেরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আনা যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়